কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলমল কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলমল বৈশাখী জড় পাগল পারা বাঁধন হারা ভ্রুক্ষেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা বৈশাখী ধর পাগল পারা বাঁধন হারা ভ্রুক্ষেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা চলার ধাঁধায় বাঁধায় বাঁধায় চলার ধাঁধায় বাঁধায় বাঁধায় তারপরে সে ঝঞ্ঝা হলো কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলমল কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলমল মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয় অমর হবার হাতছানি পায়ে হাতছানি দেয় মৃত্যুকে যে কঠিন হৃদয় করল বিজয় অমর হবার হাতছানি পায়ে হাতছানি দেয় তারে আবার ভয় দেখাবার তারে আবার ভয় দেখাবার সুযোগ কোথায় তুমি বলো কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রুখা জুয়ার টলমল কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রুখা জুয়ার টলমল বৈশাখী জড় পাগল পারা বাঁধন হারা ভ্রুক্ষেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা বৈশাখী ঝড় পাগল পারা বাঁধন হারা ভ্রুক্ষেপহীন আগল ভাঙা রুদ্র রাঙা চলার ধাধায় বাধায় বাধায় চলার ধাধায় বাধায় বাধায় তারপরে সে ঝঞ্ঝা হলো কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রুখা জুয়ার টলমলো কোন সাহসে চাও নেভাতে অগ্নিগিরি বলো চোখ রাঙিয়ে যায় কি রুখা জুয়ার টলমলো